আমরা চেতনা আমরা প্রেরণা সত্যনের ঘোষণা বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি তার নামে যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সবুজ লীলাভূমির সৃষ্টিকর্তা অসংখ্য দরুদ পাক মদিনার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপর শুধুমাত্র বিশ্ব মুসলিম মানবতাহীন এক কঠিন সময় অতিক্রম করছে অতীতের বিজ্ঞ আরব কাপিরগণ কোরআন কারিমকে আল্লাহর কালাম হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছিল কিন্তু বর্তমানে অনভিজ্ঞ ও অনারী আজমিগণ কোরআন করিমকে আল্লাহর কালাম হিসেবে মেনে নিবে তো দূরের কথা খুদ নিজেরাই কোরআনের উপর আপত্তি উত্থাপনের দৃষ্টতা দেখিয়েছে মানবতার মুক্তিদূত মহানবী সাল্লাহ আলাইহি এর মহিয়ান মর্যাদার উপর চালাচ্ছে নেককারজনক হামলা বাদ যাচ্ছে না পিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মহাসম্মানিত ইসলামের পতাকাবাহী হকানি উলামায়ে কেরামের মর্যাদাকে বুলণ্ঠিত করে জনসাধারণের নিকট অগ্রহণযোগ্য করে তোলার জন্য ইসলামের শত্রুরা চালাচ্ছে বহুমাত্রিক ষড়যন্ত্র মুসলিম বিশ্বের প্রতিটি শক্তিকে ধ্বংস করা এবং প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করার জন্য চালাচ্ছে প্রত্যক্ষ আগ্রাসন কিন্তু কেন কেনই বা আজ এত দুর্জয়ের মধ্যে আমরা আমাদের কিসের অভাব হ্যাঁ মণ্ডলী আমাদের রয়েছে সম্পদ কিন্তু তা আমরা আজ কাজে লাগাতে পারছি না সেগুলো ডাকাতি হয়ে যাচ্ছে আমাদের রয়েছে সম্ভাবনা কিন্তু তা আমরা আজ বিকশিত করতে পারছি না আমাদের রয়েছে জনশক্তি কিন্তু তা আমরা আজ জনসম্পদে রূপান্তরিত করতে পারছি না সেগুলো দাঁড়িয়েছে আজ বোঝাস্বরূপ আমাদের রয়েছে স্বাধীনতা কিন্তু আমরা আজ পরস্পর আত্মকলহের মাধ্যমে নিজেরাই পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ হয়ে গিয়েছি আমাদের রয়েছে সংস্কৃতি কিন্তু আমরা আজ তা অপসংস্কৃতিতে রূপান্তরিত করে দিয়েছি আর আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে একুশ শতকের মসনদে চেপে বসা দানবেরা আজ রক্তহুলের পৈতাসিক উল্লাসে মেতে উঠেছে এমনকি বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহৎ মুসলিম ক্রান্তি হিসাবে পরিচিত আমাদের এই বাংলাদেশের নতুন প্রজন্মকে ধ্বংস করার চক্রান্তে এক শতকেরও বেশি বৈদেশিক টিভি চ্যানেল দিয়ে জাল পুঁতে রেখেছে ইহুদি খ্রিস্টান নাস্তিকবাদীরা হেসুদি মণ্ডলী বিক্ষিপ্ত গুমন্ত মুসলিমকে জাগাবার এবং নতুন প্রজন্মের তরুণ যুবকদের হাতে ইসলামী সংস্কৃতি তুলে দেওয়ার দীপ্ত অঙ্গীকার নিয়ে তোমাকেই আসতে হবে তুমিও এসো মরছে পড়া চেতনাকে শানিত করো পাপ পঙ্কিলতাময় এই তমস্বাচ্ছন্ন পৃথিবীকে জানান দাও তোমার অবস্থিতি ঘোষণা দাও মহাসত্যের আমরা সবাই জেগেছি শুধু তোমার জাগার অপেক্ষা শ্রোতমন্ডল সুস্থ সংস্কৃতি বিকাশের অঙ্গীকার নিয়ে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি ও তিনশত ষাট আউলিয়ার পুণ্যস্মৃতিদণ্ড আধ্যাত্মিক রাজধানী সিলেটকে কেন্দ্র করে দেশের অন্যতম শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন দাবানৌলের সিলেট শাখা চেতনা এর যাত্রা শুরু করেছিল দু সালে সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশের এক অনন্য প্রত্যয়দীপ্ত অঙ্গীকার নিয়ে কাজ করছে সাংস্কৃতিক অঙ্গনে আর এর ধারাবাহিকতায় শুনুন চেতনা সাংস্কৃতিক ফোরাম সিলেটের পরিবেশনায় চেতনা শিল্পীদের কণ্ঠে হৃদয়ে জাগানিয়া ইসলামী সঙ্গীতের অ্যালবাম জাগো হে যুবক জাগো হে যুবক জাগো হে যুবক